আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের বলবো কি আনসারদের সবচেয়ে উত্তম গোত্র কোনটি তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হ্যাঁ বলুন তিনি বললেন তারা বনু নাজ্জার এরপর যারা তাদের নিকটবর্তী বনু আব্দুল আশহাল এরপর তাদের নিকটবর্তী যারা বনু হারিস ইবনু খাজরাজ এরপর তাদের সন্নিকটে বনু সাইদা এরপর তিনি হাত দ্বারা ইশারা করলেন হাতের আঙুলগুলিকে সংকুচিত করে আবার তা সম্প্রসারিত করলেন যেমন কেউ কিছু হাতের দ্বারা নিক্ষেপ করার সময় করে থাকে এরপর বললেন আনসারদের প্রতিটি গোত্রেই কল্যাণ নিহিত আছে